আল্লাহু আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি তুমি দয়াবান তুমি মেহেরবান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহু আল্লাহ তুমি চিরমহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি চিরমহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান তোমারি নামে গাছ গাছালি তসবি জপে সারাদি বারাতি তোমার হুকুমে পাখ পাখালি গাছের ডালে করে ডাকা ডাকি তোমারি নামে গাছ গাছালি তসবি জপে সারা দিবারাতি তোমার হুকুমে পাখ পাখালি গাছের ডালে করে ডাকা ডাকি তোমারি নামে গাছ গাছালি তসবি জপে সারা দিবারাতি তোমার হুকুমে পাক পাখালি গাছের ডালে করে ডাকা ডাকি গুনগুনিয়ে নীল ভ্রমরেরা গুনগুনিয়ে নীল ভ্রমরেরা তোমার ইশানে গাই গো গান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহ আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহ আল্লাহ তুমি রহিম রহমান তোমার ইশারায় নীলাকাশে সূর্যি মামা হাসে ভোর বিহানে পাহাড় চিরে ওই ঝরনা ঝরে বয়ে চলে কত সুরে সুরে তোমার ইশারায় নীলাকাশে সূর্যি মামা হাসে ভোর বিহানে পাহাড় চিরে ভাসে ভোর বিহানে পাহাড় চিরে ওই ঝর্ণা ঝরে বয়ে চলে কত সুরে সুরে সাগর নদীর কল কল তানে সাগর নদীর কল কল তানে সাগর নদীর কল কল তানে ভেসে আসে শুনি তোমারি গা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহু আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি চির মহিয়ান আল্লাহু আল্লাহ তুমি রহিম রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি মেহেরবান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে